গঙ্গার ধারে পেনেটি সেখানে বড় মামার কেনা নতুন বাড়ি শোনা যায় বাড়িটার নাকি একটা বদনাম আছে নমস্কার আমি গৌরব আর আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্টের প্রথম এপিসোড বলতে ভালো লাগছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এটি বোধহয় বাংলা গল্পের প্রথম পডকাস্ট প্রতি দুই সপ্তাহে বাংলা সাহিত্যের একটি করে ক্লাসিক গল্প আমি আপনাদের পড়ে শোনাব এখন থেকে বাংলা গল্প আপনাদের সঙ্গী হবে ছুটির দুপুরে লম্বা সফরে কিংবা আপনার কাজের ফাঁকে ফাঁকে বাংলা গল্পের এপিসোডস ডাউনলোড করে নিজের করে নিন আইটিউন স্টোর থেকে বা আমাদের website Gaurav Das dot podbean dot com থেকে G A U R A V D A S dot P O D B E A N dot com আজকের গল্প লেখিকা লীলা মজুমদারের পেনেটিতে লীলা মজুমদারের জন্ম কলকাতার বিখ্যাত রায়চৌধুরী পরিবারে সম্পর্কে তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি সুকুমার রায়ের খুর্তুত বোন ও সত্যজিৎ রায়ের পিসি প্রথম গল্প লক্ষ্মী ছাড়া উনিশশো সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় বাংলা শিশু ও কিশোর সাহিত্যে লীলা মজুমদারের অবদান অতুলনীয় তার অনেক ধরনের লেখা বইয়ের মধ্যে রান্নার বই বলে কুকবুকটি আমার নিজের খুব পছন্দের রায়চৌধুরী বাড়ির প্রগতিশীল আবহাওয়ার আভাস পাওয়া যায় দেশ বিদেশের রান্নার সংকলন এই বইটির মধ্যে লীলা মজুমদারের ভূতের গল্পের আছে এক অন্যরকম আবেদন শুনুন বুঝতে পারবেন তাহলে শুরু করছি আজকের গল্প পেনেটিতে পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসল শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়ে টিয়ে করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজ মাসিমা একবার বলেছিলেন বটে নাইবা কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি আর গেল নটবর পেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে আর ঝাগরু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বরানগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কুচ পরোয়া নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরত্ব পড়বে না বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো বঙ্কুরা তো আজকাল আর শুনতেই চায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের জগুয়ার আর ভুটে বলে দুই কাপ্তেন কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয়ে আকার ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝাগরু আর নটবর তকতকে করে রেখেছে প্রায় সবগুলি খালি শুধু নিচের তলার বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ আম গাছ কাঁঠাল গাছও গোটা কতক আছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে এখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার শিব সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ হয় আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকে ডাকলো দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলতো কিন্তু আমার সঙ্গে খুব ধরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিছুটি লাগার ওষুধ এই সব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তার ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকোডুবির কথা কুমির আসার কথা হাঙর মারার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু ভুটে আর নেলো বলে ওদের যে এক সাগরের জুটেছে তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না হিমু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কোষে পিটুনি লাগায় বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায় যে বাছা ধন্দার চুল দাড়ি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটোপুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি তোদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবো এ সেজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু রং টং দেখিয়ে দেওয়ার দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো আর ও শব্দ করবো দেখবেন উনাদের পিলে চমকে যাবে সেরা চাদর তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না বাড়িটার একটা অপবাদ তো আছেই শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কে ফিরে হতভাগা ভারী লাট সাহেব হয়েছিস যে কথা বলছিস না যে ওরা বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না ব্যাচেলর মামার শিক্ষা তারা তো রেগে কাঁয় মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আবার কোথায় রেগে বললাম যারা ভূতের ভয় আমার বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাল তবু রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল কেয়া মুখে আসবে খবরদার বলবি না গোপে একশো বার বলবো তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ তবু আমাকে মারে আর কি শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম স্কুল ছুটির সময় উঠে পিছন থেকে এসে আমার কানে কানে বললে সন্ধ্যেবেলা সাতটার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দেয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওদের দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল বাবু সব ঠিক আছে আমাদের তার সঙ্গে সঙ্গেই যোগু ফুটে নেলো তিন কাঁপতে এসে হাজির বড় মামা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললেন বন্ধুদের কৃষ্ণনগরের মিষ্টি টিষ্টি দিস সব একা একা খেয়ে ফেলিস না জানো কথাটা যেন না বললেই হতো না ওরা তো হেসেই গড়াগড়ি যেন ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম এক্ষুনি বাছারা টের পাবে চারিদিক অন্ধকার হয়ে এসেছে একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে আমার গা ছমছম করছে গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আর হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা ও ও শব্দ একটু একটু হাসিও পাচ্ছিল চৌগুরা এক মিনিটের জন্য ভয় সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবে রে হবা চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরলো তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না তোমরা আর কি করবে ওবা মাত্র মূর্তিগুলো যেন ঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল প্রভু ফুটে নেলেও তক্ষণি মূর্ছা গেল আমি পাগলের মতো ও শিবু ও শিজি ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস দিতে লাগলো আর গলযোগ শুনে অঙ্কু নতবার জগরু হল্লা করতে করতে সাহায্য হলো ওরা জগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল আর আমার গায়ে মাথাও মিঠি মিঠি এক বালতি জল ঢাললো মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বকুনি বল লক্ষ্মী ছাড়া যত নিয়ে গিয়েছিলি কেন যত বলি শিবু শিজি বুজির কথা কেউ বিশ্বাস করে না তারা আবার কি এতদিন আছি কেউ তাদের কোনোদিনও দেখেনি শোনেনি এ আবার কি কথা আন তাহলে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুড়ঝুড় করে কর্পূরের মতো উবে গেছে বাংলা গল্প পডকাস্টের এই এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে বা যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে ফিডব্যাক দিন আইটিউনসে বা আমার ওয়েবসাইটে আশা করি আপনারা বাংলা গল্প পডকাস্ট শুনতে থাকবেন ধন্যবাদ